বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ নক্ষত্রের যখন হয় উহা অস্তমিত তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপথগামীও নয় সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল তখন সে ঊর্ধ্ব দিগন্তে অতঃপর সে তাহার নিকটবর্তী হইল অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা উহারও কম فأوحى إلى عبده ما أوحى তখন আল্লাহ তাহার বান্দার প্রতি যাহা ওই করিবার তাহা ওই করিলেন ما كذب الفؤاد ما رأى যাহা সে দেখিয়াছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাই أفتمارونه على ما يرى সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট যাহার নিকট অবস্থিত বাসোদ্যান إذ يغشى السدرة ما يغشى যখন বৃক্ষটি যদ্বারা আচ্ছাদিত হইবার তদ্বারা ছিল আচ্ছাদিত ما زاغ البصر وما طغى তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই لقد رأى من آيات ربه الكبرى সে তো তাহার প্রতি পালকের মহান নির্দেশনাবলী দেখিয়াছিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান تلك إذا قسمة ضيزى এই প্রকার বন্টন তো অসঙ্গত إن هي إلا أسماء سميتموها سميتموها لكم ما انزل الله بها من سلطان ان يتبعون الا الظن وما تهوى الانفس ولقد جاءهم من ربهم الهدى এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ যাহার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই তাহারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথ নির্দেশ আসিয়াছে أم للإنسان ما تمنى মানুষ যাহা চায় তাহাই কি সে পায় فلله الآخرة والأولى বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى আকাশে কত ফিরিস্তা রহিয়াছে উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না তবে আল্লাহর অনুমতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিস্তাদেরকে অথচ এ বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে কিন্তু সত্যের মোকাবিলায় অনুমানের কোনোই মূল্য নাই فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাহাকে উপেক্ষা করিয়া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 উহারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে ছোটখাটো অপরাধ করিলেও তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক অবগত যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না তিনি সম্যক জানেন মুত্তাকি কে তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয় এবং দান করে সামান্যই পরে বন্ধ করিয়া দেয় তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে তাহাকে কি অবগত করা হয় নাই যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব উহা এই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করিবে না আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে আর এই যে তাহার কর্ম অচিরেই দেখান হইবে তুম অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট আর এই যে তিনি হাসান তিনি কাঁদান আর এই যে তিনি মারেন তিনি বাঁচান وأنه خلق الزوجين الذكر والأنثى আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী من نطفة إذا تمنى শুক্র বিন্দু হইতে যখন ও স্খলিত হয় وأن عليه النشأة الأخرى আর এই যে পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাঁরই وأنه هو أغنى وأقنى আর এই যে তিনি অভাব মুক্ত করেন ও সম্পদ দান করেন وأنه هو رب الشعرى আর এই যে তিনি এই শিরা নক্ষত্রের মালিক وأنه أهلك عادا الأولى আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন আর সামুদ সম্প্রদায়কে কাহাকেও তিনি বাকি রাখেন নাই আর ইহাদের পূর্বে নুহের সম্প্রদায়কে উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য উল্টানো আবাস ভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে হাদা نذير من النذر الأولى অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী أزفت الآزفة খেয়ামত আসন্ন ليس لها من دون الله كاشفة আল্লাহ ব্যতীত কেহই ইয়া ব্যক্ত করিতে সক্ষম নয় أفمن هذا الحديث تعجبون তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ وتضحكون ولا تبكون এবং হাসি ঠাট্টা করিতেছ ক্রন্দন করিতেছ না তোমরা তো উদাসীন অতএব আল্লাহকে সিজদা করো এবং তা